এ পৃথিবীর যা কিছু সুন্দর সব কিছুর মাঝেই রয়েছে একজনের রহম ছোঁয়া অকৃপণভাবে এ প্রকৃতিকে তিনি শুধু আমাদের জন্যই সাজিয়েছেন জানো সে কে নীল আকাশে ডানা মেলে যেই পাখিটি বেড়ায় খেলে নামটি কি তার জানো পুকুর জিলে শাপলা ফুলে কাজলে নদীর কুলে কুলে ডাকছে কোকিল শোনো নীল আকাশে ডানা মেলে যেই পাখিটি বেড়ায় পুকুর ঝিলে শাপলা ফুলে কাজল নদীর কুলে কুলে ডাকছে কোকিল শোনো গহীন বনের ধারে ধারে জ্যোৎস্না রাতে বারে বারে গহীন বনের ধারে ধারে জ্যোৎস্না রাতে বারে বারে গহীন বনের ধারে ধারে জ্যোৎস্না রাতে বারে বারে হাতছানি দেয় কে দুর্বা ঘাসের মুক্তা হাসি সোনালি রোদ রাশি রাশি সৃষ্টি করে যে নীল আকাশে ডানা মেলে বেড়াই গেলে নামটি কি তার জানো পুকুর ঝিলে শাপলা ফুলে কাজল নদীর কুলে কুলে ডাকছে কোকিল শোনো নীল আকাশে ডানা মেলে যেই পাখিটি নামটি কি তার জানো পুকুর ঝিলে ফুলে কাজল নদীর কুলে কুলে ডাকছে কোকিল শোনো হাসি খুশি রেই না ধরা সুখের জীবনের হৃদয় ভরা হাসি খুশি রেই না ধরা সুখের জীবন হৃদয় ভরা রঙিন ছবি আলোয় হাসে ভোরের রবি সাজায় দেখো সে নীল আকাশে ডানা মেলে যেই পাখিটি বেড়ায় খেলে নামটি কি তার জানো পুকুর জিলে শাপলা ফুলে কাজল নদীর কুলে কুলে ডাকছে কোকিল শোনো নীল আকাশে ডানা মেলে যেই পাখিটি বেড়ায় পুকুর ঝিলে শাপলা ফুলে কাজল নদীর কুলে কুলে ডাকছে কোকিল শোনো ডাকছে কোকিল শোনো ডাকছে কোকিল শোনো ডাকছে কোকিল শোনো ডাকছে কোকিল শোনো